যেহেতু আমাদের কাছে এর কোনো আলাদা কোনো তাফসির পৌঁছে নাই সুতরাং আমরা এ ব্যাপারে নীরব কিন্তু এটা কোরআনের আয়াত আলিফ পড়বেন তিন দশ তিরিশটি সব হয় আল্লাহ নবী বলেন লা আকুল আলিফুন হারফুন আলিফ লাম মিম হারফ আলিফ লাম মিম তিনটা মিলে এক অক্ষর নয় আলিফুন হারফুন লামুন হারফুন মিমুন হারফুন আলিফ লাম মিমের মধ্যে তিনটি অক্ষর আছে পড়লে সব তিরিশ নাকি সাথে সাথে রালিকাল কিতাবুল আর এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নেই মানুষের লিপিবদ্ধ করা কিছু আর ভিতরে নেই কোন দার্শনিকের দর্শন নেই কোন রাজনীতিবিদের কোন রাজনীতি এখানে নেই কোন কবির কাব্য এখানে নেই কোন ধারণা প্রসূত কোনো কথা নেই কোন অসত্য কোনো কথা নেই কোন ক্ষতিকারক কিছুই নেই কোন সন্দেহের কোন অবকাশ নেই হুদাল্লিল মুতাকিন মুতাকিনদের জন্য হেদায়াত মোত্তাকিন এবং মমিনদের জন্য হেদায়াত যাদের মোত্তাকিন এবং মমিন হওয়ার সম্ভাবনা আছে তাদের জন্য আর যারা মোত্তাকিন মমিন একবার হয়ে গেছেন তাদের জন্য যাদের জন্য হেদায়ত নসিব নাই তারা ইউদুল্লু ভি কাসিরা ও ইহাদি ভি কাসিরা কোরআন নিয়ে পেঁচাপেচি করে তারা আরো বেশি গোমরা হয় আর যাদের জন্য হেদায়ত নসিব আছে কোরআন তাদেরকে হেদায়ত করতেই থাকে হেদায়তের মাত্রা বাড়াইতেই থাকে أعوذ بالله من الشيطان الرجيم إنما المؤمنون إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون سورة الأنفال দুই নম্বর আয়াত إنما المؤمنون নিশ্চিত মুমিন সত্যিকার মুমিন তারাই ইদা যুকরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম আল্লাহর স্মরণ বা আল্লাহর জিকির যখন তাদের সামনে করা হয় তাদের অন্তর ভয়ে বিগলিত হয়ে পড়ে ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে ওয়াইদা ওয়া ইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু তুমি ইমানা তাদের সামনে যখন কোরআনের আয়াত তেলাওয়াত করা হয় তখন তাদের ইমান বেড়ে যায় ও আলা রব্বিহিম ইয়াতাওয়াক্কালুন এবং তারা আল্লাহর উপরে তাওয়াক্কুল করেন এই যে ইমান বৃদ্ধি পাওয়া কোরআনের আয়াত শোনার সাথে সাথে তাসির করা কোরআনের আয়াত শোনার সাথে সাথে ইম্প্যাক্ট হওয়া কোরআনের আয়াত শোনার সাথে সাথে ভাবান্তরিত হওয়া পরিবর্তন এবং অবস্থার যে পরিবর্তন চেঞ্জ এটা একটা লক্ষণীয় বিষয় এখানে যদি একটা পারদ ঝুলিয়ে রাখেন থার্মোমিটার তাপ বাড়ার সাথে সাথে ওটা পারদটা উপরের দিকে উঠতে থাকবে ঠান্ডা বাড়ার সাথে সাথে ওটা নিচের দিকে নামতে থাকবে ইমানের পারদ যদি কোরআনের আয়াত শোনার সাথে সাথে উপরের দিকে না ওঠে তাহলে আপনি সত্যিকার পক্ষে তেলাওয়াতে করছেন না হাক্কা তেলাওয়াতে যেটাকে বলা হয়েছে আর সত্যিকার পক্ষে আপনি শুনছেন না কাফিরের মধ্যে পরিবর্তন এসেছে যাকে যার জন্য আল্লাহ পাক হেদায়েত নসিব করেছে মুশ্রিকের মধ্যে পরিবর্তন এসে যায় যার জন্য হেদায়ত নসিব রাখা হয়েছে আবার হয় নাই তারও পরিবর্তন লক্ষ্য করা যায় এমনই একটা কালাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়াসাল্লামের উপর কোরআনের আয়াত নাজিল হয় পরিবর্তিত হয়ে যাচ্ছে মানুষ ইমানের দিকে এসে যাচ্ছে আবু জেহেল আবুল হাব ওতবা সাহেবা রাবিয়া এই কাফের নেতাদের আর সহ্য হচ্ছে না কোন অবস্থাতে এদেরকে ঠেকানো যাচ্ছে না ফিরানো যাচ্ছে না আবার রাত্রের অন্ধকারে তারা নিজেরাই কোরআন হচ্ছে না তখন চিন্তায় করলো যে এই ছেলেটার হল কি একটু বুঝিয়ে আসা যাক আবু জেহেল আবুল হাবত বা সাহেবা সবাই মিলে বিশাল একটা মিটিং এ বসে সিদ্ধান্ত নিল যে মোহাম্মদ সাল্লাহ কি করে বোঝানো যায় বুঝাতে গেলে জ্ঞানী মানুষের প্রয়োজন একটু বোধ শক্তি সম্পন্ন মানুষের প্রয়োজন যে কথার পৃষ্ঠে কথা বলতে পারে ধমকের সময় ধমক দিতে পারে আবার আদরও করতে পারে এইরকম যোগ্যতা সম্পন্ন মানুষ আবুল অলিত ওতবা বিন রাবিয়াকে পাওয়া গেল ওনাকে বলা হল যে তুমি যাও একটু বুঝিয়ে আস মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাতামের সামনে গিয়ে বলছে শোনো ছেলে ভাতিজা তুমি বড়ই ক্ষতি করছো আমাদের তুমি ভালো না তোমার বাবা আবদুল্লাহ ভালো নবী সাল্লাহ আলি সাল্লাতাম চুপ কেন বাপের সাথে প্রথমে গিয়েই এমন এক বক্তব্য শুরু করেছে যেখানে যে কোনো বুদ্ধিমান ছেলে কথা বলতে পারে না আমি কি করে বলবো আমি আমার বাবার চেতে ভালো দ্বিতীয় আল্লাহ নবী চুপ থাকলেন দ্বিতীয় প্রশ্ন আচ্ছা মোহাম্মদ শোনো তুমি ভালো না তোমার দাদা ভালো ছিলেন এখন কি বলবেন নিশ্চিত অর্থে তারা মোশেক মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম মেন এই দিক থেকে অবশ্যই ভালো কিন্তু প্রশ্ন তো আর প্রথমেই ধরা খাওয়া যায় না হ্যাঁ না বলে বলে ছেলেটা ব্যাধ ব্যাদবের সাথে আমার কথা কিসে ভাবের চেতনে কেউ ভালো দাদার চেতনে কেউ ভালো প্রসঙ্গ টেনেছে প্রসঙ্গ প্রথমেই খুব বুদ্ধিমত্তার সাথে নবী সাল্লাহ আলিয়া সাল্লাম দাদার প্রসঙ্গ নীরব তারপর শোনো তুমি উত্তর দিচ্ছ না তোমার বাবা নিশ্চয়ই তোমার চেয়ে ভালো ছিল তোমার দাদা নিশ্চয়ই তোমার চেয়ে ভালো ছিল আবু তালেব আব্দুল মোত্তালেব তারা কাবার দায় দায়িত্ব পালন করেছেন আল্লাহর ঘরের দায় দায়িত্ব পালন করেছেন তারা মূর্তি পূজা করতেন তারা মূর্তির কাছে হাত পাততেন আর তুমি তাদের চেয়ে যদি ভালো না হও তাহলে তুমি তাদের পথ কেন অনুসরণ করবে না তুমি কি তাদের চেয়ে খারাপ হয়ে যেতে চাও নবী সাল্লাল্লাহু নীরব তারপরে আরো বক্তব্য দেখো শুধু এইটুকুই নয় এটা তোমার ব্যক্তিগত বিষয়ে গেল সামাজিক বিষয়ে আসো সাফাহাতা না আমরা যে এলাহাগুলাকে পূজা করি লাত মানাত হ্যাঁ হবল যা দিয়ে আমরা আরব দেশে সম্মানিত যেগুলার গুণ কীর্তন আমরা করি মানুষ এসে এদেরকে সিজদা করে আর এদের মাধ্যমে আমাদের সম্মান আমরা লক্ষ্য করছি এদের কাছে চায় জানচা করে আমরা এদের মূল পুরোহিত মূল খাদের মাজারের খাদে মাজার শরীফের খাদে মামার সাফাতা এদের সম্মান তুমি শেষ করে দিয়েছ আফার আয়াত তুমি কি করো বলে দাবি করো লাত মানাত নাম ধরে সব কথাবার্তা বলে এদেরকে ড্যামেজ করে দিয়েছ শেষ করে দিয়েছ ইজ্জত সম্মান সব ধ্বংস হয়ে গেছে চতুর্দিকে এখন আমরা সন্দেহের মধ্যে পড়ে গেছি সামাজিক আমরা ধ্বংস আর আমাদের যজ্ঞবদ্ধ জামাত ছিল দল ছিল আমরা কাবার খাদেম কাবার বিশেষ সম্মান কেন মূর্তিগুলোর মাধ্যমে অনেক কিছু এর পূজার মাধ্যমে অনেক কিছু পাই বলে মানুষের কাছে দাবি করে মানুষ আছে সেখানে তুমি ভাঙন ধরিয়ে দিয়েছ আস্তে আস্তে একজন দুইজন করে তোমার দলে ফেরা শুরু করেছে আবু করে চলে গেল তা আলী চলে গেল তারপরে হামজা চলে গেল নানানজন চলে যাচ্ছে আস্তে আস্তে সমাজে কি বিশৃঙ্খলা সৃষ্টি করলে তুমি জামাত নষ্ট করে দিলে এটা কি কোনো ভালো কাজ হয়েছিলে নবী সাল্লাহ আলাইসাল্লাম বললেন যে শুনুন সুরা ফুসলাত তেলাওয়াত করা শুরু করলেন অন্য কোনো বিতর্ক নেই তর্কের মধ্যে তিনি গেলেনই না ফাদাক্কির বিল কোরআনে মাইয়া আইদ কাফ যেটা আমি তেলাওয়াত করলাম খুতবার আগে তেলাওয়াত করি সুন্নাত একজন মহিলা খুতবার মধ্যে শুনে শুনেই এই সুরা কাপ মুখস্থ করেছিলেন সাই মুসলিমের হাদিস পুরা তেলাওয়াত করার সময় হয় না সুন্নতটা সুস্থ পালন করি মাত্র সুরা কাফের শেষ আয়াত ফাদাক্কির বিল কোরআনে মাইয়া খাফু আইদ তুমি মানুষকে শিখাও মানুষকে জ্ঞান দান করো মানুষকে আহ্বান করো মানুষকে স্মরণ করে দাও কোরআনের মাধ্যমে ফাদাক্কির বিল কোরআন কোরআন দিয়ে আল্লাহ নবী কোরআন দিয়ে সূরা ফুসলাত তেলাওয়াত শুরু করলেন তন্ডয় হয়ে শুনছে আবুল অলিত অতবার শুনতে শুনতে যখন এই আয়াত পর্যন্ত চলে গেছে ফাইন আরাদু فقل أنذرتكم صاعقة مثل صاعقة عاد وثمود এই আয়াত পর্যন্ত যখন গেছে ফাইন আরাদু হ্যাঁ নবী তোমার কথা যদি তারা না শোনে ফাকল তুমি বলে দাও আন্দার তো আমি তোমাদেরকে ভয় দেখাচ্ছি সায়কা আসমানে গজবের শাস্তির মিসলা সায়কাতে আদম সামুদ সামুদের উপরে যেরকম শাস্তি এবং গজব নাজেল হয়েছিল সেই ধরনের শাস্তি এবং গজবের ভয় দেখাচ্ছে বলে থামো মুখের মধ্যে হাত দিয়ে বলে মোহাম্মদ থামো থামো আর বলো না কেন আজ সামুদের কাহিনী তাদের জানা ছিল কেন আরবের দক্ষিণ প্রান্তের ঘটনা উত্তর প্রান্তের ঘটনা থামো থামো আর বলো না আর বলো কেন আকাশের দিকে তাকাচ্ছে ওতবা গজব নাজেল হলো কিনা কাফের মোশরেক কিন্তু শোনার সাথে ভয় পেয়ে গেছে ফিরে এসেছে কাফের মধ্যেও ভয় বিশ্বাস মানতে চায় না কিন্তু ভয় সন্ত্রস্ত হয়ে পড়ে কোরআন আয়াত শুনে মুখে হাঁটতে বলে মোহাম্মদ আর বলো না আর বলো না আকাশের দিকে তাকায় ভয়ের চোটে যে গজব নাজেল হলো কিনা জীবন্ত কোরআন ফিরে এসেছে কাফেরদের দরবারে জিজ্ঞাসা করছে সবাই চেহারা বিকৃত হয়ে ফিরে আসছো কই তোমার মতো উৎফুল্লের ভাব দেখে না কি পরাজিত হয়ে আসলে বাহাসে মোহাম্মদের সাথে যে না পরাজিত হয়েছি কিংবা বিজয়ী হয়েছি এটা আমি জানি না আমি তাহলে শুনে আসলা কি বলে আসলা কি যে আমি কিছুই শুনে এখানে একটা একটা বাক্য শুনেছি সেটা হলো ফাইন আর ফাকুল আন্দার তখন সায়াকাতা মেসলা সায়াকাতা আয়াত ওয়াসাবুল এর আগেও আয়াত আরো বারোটা একটাও শুনে নেই সে খেয়ালই নেই একটাও কেন হাজাবের গজবের কথা শুনে তাহলে ওইটাই মনে আছে বাকি সব ভুলে গেছে আর কিছুই শুনে আমি শুধু একটাই শুনছি আবু জাহেল চিৎকার করে বলছে তুমি তার দিন গ্রহণ করে আসলে তার ধর্ম গ্রহণ করে আসলে যে আমি তাও বলতে পারবো না আমি কি করেছি তারপরে সবাই যখন চাপাচাপি শুরু করেছে বলেছে শোনো আমি তার ধর্ম গ্রহণ করে নাই কিন্তু এমন একটা কালাম শুনলাম তার কাছে আলাহু লা যার আগায় আগাটা ফলবান আর আসফালহুলা মুখ দেখ তার গোড়ায় সবসময় পানি ঢালা হচ্ছে এমন একটা ফলবান বৃক্ষ যার গোড়ায় সবসময় পানি ডালা হচ্ছে ওয়াইন ডালা হল হালাওয়া আর এমন মিষ্টি কালাম যা আমি শুনে অভিভূত হয়ে পড়েছি এটা মরবে না এই বৃক্ষ মরার মতো নয় এক ফলবান বৃক্ষ কোরআন যার গোড়ায় সবসময় পানি ঢালা হচ্ছে এই গাছ মরার কোন সম্ভাবনা আমি দেখছি না এটা আল্লাহর কালাম মোশরেক বলছি প্রথম হিজরত হল হাবাসায় সাহাবিদের এক দল হিজরত করে চলে গেলেন কাফেরদের অত্যাচারে সেখানকার খ্রিস্টান বাদশাহ নজ্জাসী তিনি আশ্রয় দিলেন মুসলমানদেরকে হিজরতের সময় নারীরাও গিয়েছিলেন বন্ধের দৃষ্টি আকর্ষণ করব আল্লাহর দিনের দাওয়াতের জন্য আপনাদেরও বিশেষ বিশেষ প্রস্তুতির প্রয়োজন আছে কেননা মহাজের যারা হয়েছিলেন প্রথম সময় এই বিপদের দিনেও আমার হিসাব মতো প্রায় চার ভাগ এক ভাগই মহিলা ছিলেন হিজরত হাবাসায় হিজরত করছেন আবু সালামা উম্মু সালামা যাকে আল্লাহ নবী দ্বিতীয়বার শাদী করেছিলেন স্বামী মরার পরে তিনিও মহাজের ছিলেন মহাজেরা ছিলেন পৌঁছে গেলেন হাবাসায় নজ্জাসী সেখানকার বাচ্চা খ্রিস্টান সেখানে জিজ্ঞাসা করছে যে আখির নবী আসার সময় তো হয়ে গেছে বলে আমাদের কিতাবগুলাই বলে তোমাদের যে নবী সে কি বলে কোনো কথা বললেন না জাফর আল্লাহ নবীর চতুর্থ ভাই জাফর ইবনে আবি তালিব তিনি সুরা মরিয়ম তেলাওয়াত করা শুরু করে দিলেন বিসমিল্লাহির রহমানির রহিম কাফ হা ইয়া আইন صاد ذكر رحمة ربك عبده زكريا إذ نادى ربه نداء خفيا শুরু করলেন সূরা মরিয়ম তেলাওয়াত করা জাকারিয়ার কিস্তা ইয়াহিয়ার কিস্তা যেহেতু মরিয়ম এবং ইসা আলাইসালামের কাহিনীর সাথে এগুলা সমসাময়িক কন্টেম্পোরারি একই সময়ের কাহিনী এই জন্য জাকারিয়ার থেকে শুরু কাহিনী কিছুদূর আগে গিয়ে আগে যে আরেক আয়াত সেটা হলো ওয়াদ কোরফিল কিতাব মারিয়াম ইদেন তাবাদাত মিন এই সুরা মারিয়ামের মধ্যে তারপরে মারিয়ামের কাহিনী সেটা তুমি খেয়াল করো ইদেন তাবাজাত মিন আহলিহা মাকানান শারকিয়া পূর্ব এলাকার একটা দূরবর্তী অঞ্চলে যখন তিনি চলে গেলেন তার পেটে বাচ্চা এসে গেছে কাহিনী আমি বলবো না তারপরের কাহিনী বর্ণ হতে থাকলো পেটে বাচ্চা এসে গেল উপর থেকে খেজুর কিভাবে পড়লো এখানে প্রসঙ্গে কথাটা বলে দেওয়া ভালো ওয়া হুজি ইলাইকি বিজাজিন নাখলাতে তুসাকাত আলাইকা রুতাবান জানিয়া এর আগেও ইশারা দিয়েছি কিন্তু আজকে আবার একটু ইশারা দিয়ে যাই সেখানে যাও সেখানে খেজুর গাছের নিচে আশ্রয় নাও গাছের থেকে তুমি যখনই খেজুর চাবে পাকা খেজুর তোমার উপর পথিত হবে হুজি ইলাইকে বেজে যে নাখলাতে তুসাকাত আলাইকে রোতাবান জানিয়া রোতাপ খেজুর যেটা গলা খেজুর যেটা নরম খেজুরটা আধা পাকা খেজুর নরম সেটা গর্ভধারিণী মহিলাদের জন্য অত্যন্ত উপকারী মেডিকেলি প্রুফ তখন মরিয়াম সাল্লা সাল্লাম গর্ভবতী তাকে বললেন তুমি পাকা নরম খেজুর খাও হুজি ইলাইকে বিজিদান নাখলাতে তুসাকিত আলেকে রুতাবান জানিয়া আর নিচে ঝর্ণা ঝর্ণাধারা প্রবাহিত এখান থেকে তুমি পানি পান করো সামনের সপ্তাহে বিশুদ্ধবারে বড়দিন হবে খ্রিস্টানদের খ্রিস্টমাস ডে খেজুর কোন কালে পাকে গ্রীষ্মকালে না শীতকালে আর এই পঁচিশে ডিসেম্বর দিন বড় না ছোট এই বলিয়া গেলে আল্লাহর কালাম আল্লাহর কালামে কোনো মিথ্যা নেই কোন অপ্রাসঙ্গিক কিছু নেই ঐতিহাসিক ভাবে ধোপে টেকে না এমন কথাও নেই পাকা খেজুর পাইতে গেলে সেটা গ্রীষ্মকালে যেতে হবে আর বড় দিন হলেও দিনটা বড় হতে হবে ডিসেম্বরের পঁচিশ থেকে ছোট্ট একটা দিনে শীতকালে খেজুর পাকার কথা বড় দিন হবে না পুরা জিনিসটা এই জন্য কোরআন কেবল মুহাইমিন কোরআন কি কোরআন মুহাইমিন সেটা একটু পরে আমি আলোচনা করব খ্রিস্টানদের সাথে জানবো হাস হয়েছিল সেটা তেলাওয়াত করা শুরু করে দিলেন মরিয়ম আলাহিসামের কাহিনী কোরআনের তেলাওয়াত শুনে নজ্জাসী বাদশাহ হাবাসার বাদশার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়া শুরু করেছে হ্যাঁ এটাই তো সত্য কথা ঈসা আল্লাহর পুত্র আল্লাহর রুখ আল্লাহ সব মিলে তিনটা মিলে এক সত্তা এই যে মিথ্যা কাহিনী বানিয়ে গোটা খ্রিস্টান জগৎকে তাদের পাদ্রীরা বিভ্রান্ত করে ফেলেছে এক সপ্তাহ তা তো নয় আল্লাহর কালাম জিব্রাইল এসে মরিয়মের মধ্যে ফুকে দিয়েছে আল্লাহর সে কালাম সেটা আল্লাহর নিজের কালাম নয় আল্লাহর বানানো সৃষ্টি করা কালাম আল্লাহর সৃষ্টি করা কালাম সেটা কোনই হতে পারে কোন ফায়াকুন সেটা জিব্রাহ আলাহাম ফুকে দিয়েছেন মরিয়াম আলাহিসাল্লাম গর্ভবতী হয়েছেন সেখান থেকে ঈশার জন্ম হয়েছে ঈসা আল্লাহর পুত্রও নয় আল্লাহর অংশও নয় পরিষ্কার কথা এটা কোরআন গোটা ইঞ্জিলের জগৎ পাদ্রির জগৎ নিজেরা পেঁচিয়ে পেঁচিয়ে কাহিনী রচনা করে করে দার্শনিক তত্ত্ব ঢুকে ঢুকে এক সপ্তাহ কিভাবে তিন সপ্তাহ হয় তিন সপ্তাহ মেলে কিভাবে এক সপ্তাহ হয় এই বিদ্যা দান করতে করতে না পাদ্রিরা বুঝেছে না তাদের শিষ্যরা বুঝেছে শেষ পর্যন্ত গলার মধ্যে খালি একটা এই তিন ডাক পেঁচিয়ে পেছে ওইটা শুধু ঘষা ঘষাই শিখছে শেষ পর্যন্ত জ্ঞান ওইখানে যায় শেষ হয়েছে গাইরুল মাগদুব আলাইহিম ওয়ালাদ্দাল্লিন আমাদেরকে ওই পথে পরিচালিত করো না যেটা মাগদুব অভিশপ্তদের পথ আর মূর্খদের পথ কোরআন এবং হাদিস যত জায়গায় এসে খ্রিস্টান হল মূর্খ কারণ ওইটা সারা তাদের রবিবারে যে গির্জায় যাওয়া আর এই গলার মধ্যে ক্রুশ ঘষা এ সারা তাদের ধরন তার কিছুই নেই যাই হোক সত্য যে কথাটা সেটা হলো এই ক্রিসমাস ডে পালন করবেন তার দেখা দেখি সামনের মাস আবার আসতে রবি লওয়াল মাস সেখানে মুসলমানরা আবার নবী মোহাম্মদ সাল্লাহ মাস ডে পালন করবেন তারা আরো বড় সেরে কি করছেন এরা তো শুধু তিন সপ্তাহকে এক সপ্তাহ বলছেন এরা বলবে জাতি নূর না সেপতে নূর আল্লাহ নবী মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম সামনে সামনে টাচ আমি শুরু পড়ছি এখান থেকে এরা বলতে তিন সপ্তাহ মিলে এক সপ্তাহ আল্লাহর সপ্তাহ ঈসা পুত্রের সত্তা এবং রুহের সত্তা তিন সত্তা মেলা এক সত্তা তিন সত্তা মেলা এক্সিস্টেন্স ওয়ান ওয়ান এক্সিস্টেন্স হয়ে গেল ওয়ান এক্সিস্টেন্স হয়ে গেল তিন সত্তা মেলা এক সত্তা হল ট্রিনিটি অব গড হয়ে গেল আর মুসলমানরা বলবে সামনের মাসে মিরাদের সুর দিয়ে দিয়ে জাতি নূর না সেফাতি নূর আল্লাহ জাত হল আল্লাহর সত্তা সেফতুল আল্লাহর গুণ দুটোর মধ্যেই কোন শরিক চলবে না ইসলাম ধর্মে হানাফি সাফি মালিকি হাম্বলি আহলে হাদিস আর যারাই হোক না কেন কোন কিতাবেই আল্লাহর কোন জাত বা সেফতের কোন অংশ কেউ যদি দাবি করে সাথে সাথে সে মসবে অসমিলাদ মাহবিল হুজুরা বলেই চলেছেন জাতি নূর না সেফতিনুর সাথে সাথে মশে খ্রিস্টানদের ছিল বড় মশরে এই প্রসঙ্গ তোলার সাথে সাথে আকিদা প্রসঙ্গে কোন ধারণা নেই জ্ঞান নেই নজ্জাসীর চোখ দিয়ে টক টক চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে এই সুরা মারিয়মের তেলাওয়াত শুনে কিন্তু আমরা তো মুসলিম আমাদের তো কিছুই হয় না আফদে নাজরান নবম হিজরি সালে চতুর্দিক থেকে ওয়াফ আসা শুরু করলো ডেপুটেশন আসা শুরু করলো আল্লাহ নবীর কাছে কেন রাষ্ট্র গঠিত হয়ে গেছে আল্লাহ নবী তার প্রধান বহু যুদ্ধে বিজয়ী হয়ে প্রতিরোধ শক্তি গড়ে তুলে ইসলামে আইন কানুন সম্পূর্ণ জনমত কায়েম করে প্রতিষ্ঠিত করে ফেলেছেন সবাই তার আনুগত্য মেনে নিয়েছে এখন সারা পৃথিবীর থেকে ডেপুটেশন আসছে ওনার কাছে সেফর সফির অ্যাম্বাসেডররা এসেছেন এটা কিন্তু ইসলামের একটা বিরাট সভ্যতার বিষয় এরকম সুশৃঙ্খল একটি রাষ্ট্রের ব্যবস্থা কিভাবে অ্যাম্বাসেডর আসবেন কিভাবে কথা হবে কথোপকথন হবে কিভাবে সম্মান দিতে হবে অ্যাম্বাসেডর মারা হারান এটি ইসলামের একেবারে সুনিশ্চিত বিধিবিধান না হলে যারাই আসতো তাদেরকে মেরে ফেলা হতো পাকিস্তানের একটা স্কুলের ছাত্রদেরকে শিশু বাচ্চাদেরকে মেরে ফেলে দাবি করা হয়েছে এখন যেন ওরা বুঝতে পারে যে আমাদের বাচ্চাদের যে মারা হয় তাদের কি দুঃখ দুর্দশা এদফা বিল্লাতি আহসান শিশু বাচ্চা এদেরকে মারার পরে কোন দিন কায়েম হবে কোন ইসলাম কায়েম হবে কি বোধ শক্তি শিশুরা কি অপরাধ করেছে ইসলামের যুদ্ধের নিতে পরিষ্কার সহি মুসলিম হাদিস ও হুজু বিসমিল্লা প্রথম কথা শিশু হত্যা করবে না ওয়ালা নারী হত্যা করবে না সৌমার মধ্যে যে খ্রিস্টান অন্য ধর্মাবলম্বীরা যারা তাদের মন্দিরে বা গির্জায় বসে তাদেরকে তাদের গায়ে হাত তুলবে না নিষেধ ইসলামের যুদ্ধ নীতি পরিষ্কার লেখাপড়া ছাড়া খালি যুদ্ধ হলে চলবে না কিছু বোধ শক্তিও থাকতে হবে আবেগ ইমোশন তো মাত্রা থাকতে হবে সারা পৃথিবীতে ইসলামের বদনাম হয়ে গেল ইসলামের বদনাম হবে না ইসলামের পক্ষে কথা বলার লোক আছে হ্যাঁ ইসলামে দাওয়াতি কাজ করতে হবে প্রতিরোধ করতে হবে আহ্বান জানাতে হবে হাত দিয়েও প্রতিরোধ করতে হবে শক্তি থাকলে কিন্তু বাচ্চা শিশুদের মেরে দিন ইসলাম কায়েম হবে আমি বলছি এটা ভুল পদ্ধতি যাই হোক আফদে নাসারার নজরানের নাসারারা এসেছে খ্রিস্টান এসেছে নবী সাল্লাহ আলী সাল্লামের কাছে নবম হিজড়িতে ডেপুটেশন এসেছে অ্যাম্বাসেডর এসেছে নাজরান হল সৌদি আরবের এখন দক্ষিণ প্রদেশ সৌদি আরবের অন্তর্গত আসার পরে বলছেন তাদের মধ্যে ষাট জন মানুষ এসেছিল তাদের প্রতিনিধি রয়েছে তাদের মধ্যে আরবি একজন খ্রিস্টান হয়ে গেছিল নাম হল তার আব্দুল মাসিহ মাসির বান্দা নামের রেখেছে আব্দুল মাসিহ কথাবার্তা শুরু হয়ে গেল নবী সাল্লাহ আলাইসাল্লাম তার বক্তব্য দিতে থাকলেন যে ধর্ম দিন আল্লাহর পক্ষ থেকে আসা ইহুদিদের কাছে তো রাত এসেছে ইত্যাদি ইত্যাদি এসেছে আমার কাছে কোরআন অবতীর্ণ হয়েছে তোমরা এসেছ দিন গ্রহণ করো ইত্যাদি দাওয়াতি কাজ চলছে এই সময় প্রশ্ন করে বসলো আব্দুল মাসে যে ঈসা বাপ ছাড়া কিভাবে হলো এইটার জবাব দেন পিতা ছাড়া সন্তান কিভাবে হয় যদি আল্লাহর পুত্র ইসা না হয় নবী সাল্লাহ আলাইসাল্লাম একটু সময় নীরব থাকলেন কোরআনের আয়াত অবতীর্ণ হয় কিনা ঠিক কোরআনের আয়াত অবতীর্ণ হয়ে গেল সুরা আলে ইমরানের তিরাশি আয়াত পর্যন্ত কোরআন ডাইরেক্ট কোরআন কোরআন যদি শিখেন বেশি যুক্তির প্রয়োজন নাই আর যাকে আল্লাহ হেদায়ত করবেন কোরআন ডাইরেক্ট তার মধ্যে অ্যাকশন করবে সুরা আল ইমরান নাজিল হয়ে আলিফ লাম মিম আল্লাহ ইলাহা ইল্লাহ হাইয়ুল কাইয়ুম আলিফ লাম মিম আল্লাহর তারিফ প্রশংসা আল্লাহর গুণাবলী তারপরে রায়তে হলো আল্লাহর পক্ষ থেকে তৌরাত নাজিল হয়েছে ইঞ্জিনও নাজিল হয়েছে কোরআনও নাজিল হয়েছে অবতীর্ণ হয়েছে আমরা কোনটাকে অস্বীকার করি না শেষ আয়াত যে যারা কুল আফা গায়ের আল্লাহে তোমরা কি আল্লাহ ছাড়া অন্য কোন দিন আফা গায়রা দিন ইল্লা আল্লাহ ছাড়া অন্য কোন দিন গ্রহণ করতে চাও ওলাহু আসলামা মান ফিস আল্লাহর জন্য আসমান জমিন সম্পূর্ণ তার দিন গ্রহণ করেছে আর তার কাছেই তো তোমাদের ফিরে যেতে হবে তিরাশি নম্বর আয়াতের শেষ খুব সংক্ষেপে আমি ইশারা দিয়ে যাচ্ছি তিরাশিটি আয়াত নাজেল হলো এর মধ্যে কোরআনের কথা তৌরাতের কথা ইঞ্জিলের কথা ঈসা আলাই সালাতামের জন্মের কথা মরিয়মের কথা ইয়াহিয়ার কথা জাকারিয়ার কথা মাঝখানে আহলে কিতাবদের কাছে সারা পৃথিবীর কাছে দাওয়াতের কথা সব কথা এসে যাচ্ছে এই সময় মাঝখানে একটা কথা আসলো যদি তোমরা বিশ্বাস না করো تعالوا ندعو أبناءنا وأبناءكم ونساءنا ونساءكم وأنفسنا وأنفسكم ثم نبطل এত সত্য কাহিনী বলার পরেও তোমরা যদি বিশ্বাস না করো না তাহেল তোমাদের সন্তানাদি তোমাদের স্ত্রীদেরকে তোমরা নিজেরা মাঠে নামো আমি মোহাম্মদ তিনি দাওয়াত দিলেন হ্যাঁ ফাতেমা আসো হাসান হোসেন আলী আসো আমি মোহাম্মদ মাঠে নামছি তোমাহেল তোমরা আল্লাহকে ডেকে বলো আল্লাহ আমরা যদি মিথ্যাবাদী হই আমাদের উপর গজব নাজল হোক আমি মোহাম্মদ আমার সন্তান সন্তান দিনে আমি মাঠে নেমে বলবো আল্লাহ আমি যদি মিথ্যাবাদী হই তাহলে আমার উপর আল্লাহর গজব নাজল তখন ওরা পরামর্শ করা শুরু করে এখন কি করা যায় আব্দুল মাসি তাদের ধর্মীয় নেতা দিনী নেতা বলছেন না মোবাহেলায় যাওয়া যাবে না যা বলছে সত্য কথাই বলেছে মানবো কি না মানবো সেটা অন্য কথা কিন্তু এই মোবাহেলায় যাওয়া যায় চ্যালেঞ্জে যাওয়া যাবে না যা বলেছে সত্য কথাই বলেছে নজরাল আলহামদুল্লাহ পরবর্তী মুসলিম কোরআনের আয়াতের যে তাসির পৃথিবীর বুকে মানুষের মধ্যে হতে হয় শুধু এই জায়গায় নয় কাফেরদের মধ্যে খ্রিস্টানদের মধ্যে মুশ্রেকদের মধ্যে কিভাবে তাসির হয় আমাদের জীবন্ত কোরআনের চিন্তা করতে হবে কোরআন এখানে একটা কিনে রেখেছি আলমারির মধ্যে ঢুকিয়ে রেখেছি ধুলা পরে সেটা মলিন হয়ে গেছে তার উপর হয়তো একটা কভার দিয়ে রেখেছি বিবাহের সময় হয়তো একটা কোরআনে কারিম উপহার দিচ্ছি জীবনে সেটা খুললাম না বাবার মৃত্যু দিবস মায়ের মৃত্যু দিবস দাদার মৃত্যু দিবস জন্ম দিবস খাতনা দিবস বিবাহ দিবস উপলক্ষে হাফেজ একজন নিয়ে আসলাম সারা রাত ভুর ভুর করে সাপুরি সাপুরি মন্ত্র পড়ে রাত্রিটা কাবার করে দিল নিজে গুণাকার হলো মানুষকে ঘুম থেকে বঞ্চিত করলো মাত্র ওটা তেলাওত হলো কোথায় মাখরাজ কোথায় এদগাম কোথায় এখফা কোথায় মদ কোথায় কি কোরআন এটা কোরআনে কারিম কোথার থেকে বের করলেন যে রাত্রে সবিনা খতম করতে হবে উনি একদিন কোরআন তেলাওয়াতের উপর আরেকদিন নিয়ম কানুনের উপর এলিমের উপর একদিন যে সৌজময় আলোচনা করবো আজকে ওইদিকে যাব না এটা হলো ইন্না কওম ইত্তাখাদু হাদাল কোরআন মাহজুরা কিয়ামতের মাঠে আল্লাহ নবী বলবেন যে আমার কম কোরআনকে পরিত্যক্ত করে ফেলেছিল যার মধ্যে কোরআনে কারীম নাই সে কাল বাইতুল খারিব পরিত্যক্ত ঘরের মতো যে ঘর বিরান পড়ে আছে যার মধ্যে ইঁদুর যার মধ্যে সূচো বা চিকা যার মধ্যে কীট উই পুকায় বাসা বেঁধেছে আপনার ভিতরে কোরআন নেই আপনার চেহারা চকচকা হতে পারে আপনি বহুত বড় কর্মকর্তা হতে পারেন বহুত অর্থ সম্পদশালী হতে পারেন আপনার ভিতরটা হলো পচা আপনার ভিতরটা হলো বিরান বাড়ি আপনার ভিতরে ইঁদুর তারপরে সূচু তারপরে ওই প্রকার বাসা বেঁধে রয়েছে আপনি টেরও পাচ্ছেন না বা শেফা উল্লেমা ফিসুদুর আপনি মানসিক রোগে আক্রান্ত হয়েছেন কেন আপনি জানেন সামনে সুন্দর মানুষ আপনার ভিতরে শুধু রোগ আপনার ভিতরে শুধু যন্ত্রণা আপনার ভিতরে শুধু মানসিক দংশন আপনার ভিতরে শুধু বহু প্রকার রোগ পৃথিবীর সব রোগের ওষুধ আছে মানসিক রোগের ওষুধ পৃথিবীতে কয় জায়গায় আছে যাবেন শুধু কিছু কথা বলে দিবেন পত্রপত্রে কিছু বিবৃতি দিবে কিন্তু দূর তো হবে না কোয়ান্টাম মেকানিজম বের করেছেন আবার একদম আউজুবিল্লাহ কোরআন যদি আপনাকে মানুষ তাত্ত্বিক রোগের চিকিৎসা দিতে না পারে আর একটা যোগ সাধনার সাথে মিলে হিন্দুদের সাথে খ্রিস্টানদের সাথে মিলে একটা তত্ত্ব বের করবেন সেখানে যাইয়া আপনি মনস্তাত্ত্বিক শান্তি লাভ করবেন এটা ভুল পদ্ধতি কোরআন হলো শিফা আপনার জন্য قد جاءتكم موعظة من ربكم وشفاء لما في الصدور তোমার মনের মধ্যে যা আছে তার শেফা হল কোরআন কেরিম কোরআন তেলাওয়াত করুন কোরআন পাঠ করুন কোরআন বুঝুন কোরআনকে আপনার সঙ্গী করুন পরিত্যক্ত করবেন না বহু কিছু থেকে আপনি বাঁচতে পারবেন মনস্তাত্ত্বিক বহু সমস্যা থেকে আপনি বাঁচতে পারবেন মনের চিকিৎসা আপনার হয়ে যাবে ব্রেনের চিকিৎসা আপনার হয়ে যাবে খালি কোরআনটা ভালো করে তেলাওয়াত করার চেষ্টা করুন কত রোগের যে চিকিৎসা কোরআনে কেরিম আসর তাসির নিয়ে আমি আলোচনা করবো অন্য কোনো অন্য কোনো বিষয়ে যাব না ও তো হল মনস্তাত্ত্বিক আসর পরিবর্তন কিন্তু রোগের চিকিৎসা যে কোরআনে কারিম কেমন সাহাবিদের মধ্যে একদল সফরে ছিলেন কোন সারিয়াতে বা ক্ষুদ্র খণ্ডযুদ্ধে সামনে ছিলেন এক বাড়িতে সহেল বোখারির হাদিস এক বাড়িতে ক্ষুধায় কাতর পিপাসা মেহমানদারির জন্য আবেদন করলেন তারা সাড়া দিল না চলে আসলেন তারা তাবুতে ক্ষুধার্ত অবস্থায় রয়ে গেছেন অর্ধাহারি রয়ে গেছেন আর কি এমত অবস্থায় ওই বাড়ির যে নেতার যে বাড়ি লিডারের যে বাড়ি সেই বাড়ির থেকে একজন দাসী এসে বলছে যে আপনাদের মধ্যে কি এমন কেউ আছে যে ঝাড়ফুঁক জানে একজন কিছুই তো জানে না আলাদা কোন তদ্বির জানে না কোরআন আসার সাথে সাথে জাদু মন্ত্র তারপরে গণকি ঠাকুরি এই ঠোটকা নাটকি সব খতম হয়ে গেছে কবিতাও পাঠশ্বাস হয়ে গেছে কোরআন নাদুল হওয়ার পরে আবার কবিতা কিসের লাবিদকে বলা হলো বিরাট কবি সাবা মাল্লাকার এক মুখ মাল্লাকা যে আপনি আর কবিতা লেখেন না কেন তো বলছি যে কোরআন অবতীর্ণ হওয়ার পরে কি কবিতা লিখবো আমি আমার কবিতা লেখার সাহস হারিয়ে ফেলেছি এখন জাদু মন্ত্র টোটকা এই সকল যত কুসংস্কার সব শেষ হয়ে গেছে কোরআন অবতীর্ণ হওয়ার পরে এসে জিজ্ঞাসা করছে আপনাকে ঝাড়ফুঁক জানেন কেউ একজন বলছে হ্যাঁ জানি যাওয়ার পরে বলছে ঝাড়ফুঁক করতে পারি তবে এক পাল ছাগল দিতে হবে আমাকে যে তাই দিব ঝাড়ফুঁক করে আসলেন সাপের বিষাক্ত সাপের বিষ নেমে গেল রুগী ভালো এক পাল ছাগল নিয়ে আসলেন এখন তো বন্টন করতে হয় একজন বললেন যে কোনো বেদাত করতে পারবা না নবী সাল্লাহ আলাইসাল্লাম পর্যন্ত আমাদের যেতে হবে একটা হাদিসের কথা ছাগল নিয়ে এসেছেন ঠিকই ঝাড়ফুঁকতে বিষ নামিয়ে এসেছেন ঠিকই একজন প্রতিবাদ করে বলল যে পর্যন্ত হয়েছে নবী সাল্লাহ আলাইসাল্লাম না যাওয়ার আগ পর্যন্ত কিচ্ছু করতে পারবে না সবাই মেনে নিল আসার পরে নবী সাল্লাহ আলাইসাল্লামকে বললেন যে এই যে করে এসেছি কি পড়ে ফুক দিলে যে সুরা ফাতেহা পরে ফুক দিয়েছে আল্লাহ আদ্রাকিয়া ও সাহাবি তুমি কোথার থেকে জানলে যে সবচেয়ে বড় ঝাড়া রায় হলো সুরা ফাতেহা তোমাদের কাছে কি ছাগল অবশিষ্ট আছে না বন্টন করে ফেলেছ যে না আপনার কাছে জিজ্ঞাসা না করে বন্টন করে কি করে যে আমাকেও কিছু দিও সুরা ফাতেহা বারকাত বারাকা আল্লাহর কালামের বরকত আল্লাহ নবী বলেছেন একরাও আলাইয়া রোকাকুম তোমরা কি পড়ে ফু দাও আমাকে শোনাও কুফুরি শেরেকে দেখলে সরাসরি কুফুরি সেরে আর অর্থহীন কথা যেটা কাফাকা রাব্বুকা কামি ফুকা কুলুকেন কাফ কাফা কালে কাফলা চল্লিশটা চেহেল কাপ এই বললেন জিন বুত তারাই যাবে আমি বলে কুত্তা কাউয়া হোক্কা কলকি কদে বাংলায় বানান জিন বুত সব দূর হয়ে যাবে আরবিতে কাপ লাগাইলেই অর্থহীন পাগলের প্রলাপে যে জিন বুদ্ধুর হয় তো বাংলায় অপরাধ করলো কি তাও আমি নাম বলবো না বিরাট পিসাবের দোয়ায় সাত খণ্ড তাবিজ নামার মধ্যে আছে খণ্ড তাবিজ নামার মধ্যে যে আল্লাহর কালাম দিয়ে ফুটবে নবী সাল্লাহ আলিয়াল্লাম রাত্রে যখন শুইতেন তখন মোয়াবেজাতেন উলাউজব রব্বিন নাস উলাউজরবেল ফালাক কোন কোন রায়তে দেখা যাচ্ছে কুল হু আল্লাহ আহাদ পড়ে দুই হাতের মধ্যে ফু দিতেন মাথার থেকে পা পর্যন্ত পায়ের থেকে মাথা পর্যন্ত তিনি নিজেই নিজেকে ঝাড়া দিতেন আপনি এত ভয় পান অসুখ বিসুখ হলে মারাত্মক রোগ হলে ডাক্তারের কাছে যাইতেই হবে সেটা তো আছে লেকুল্লে দা ইন দাওয়া মা আনজালাল্লাহু মিন দা ইল্লা আনজালাল্লাহু শিফা হাদিস একদম যত রোগ আছে তত ওষুধ আছে আল্লাহ পাক দিয়ে দিয়েছেন নিজেই যত ক্ষুধার্ত আছে তত আহার আছে চার দিনে এই মাটির মধ্যে সব রেজেকের ব্যবস্থা করছেন যত চাহিদা তত পরিমাণে খাদ্যের ঘাটতি নেই আল্লাহ খাদ্যের ঘাটতি ঘাটতি হলে কৃত্রিম বন্টনে ঠিক যত রোগ হবে তত চিকিৎসা আল্লাহবাক ব্যবস্থা করেছেন ওইভাবে আল্লাহ মানুষকে ব্রেনও দিয়ে দিয়েছেন কিভাবে সেটা প্রয়োগ করবে এটা আল্লাহ দেওয়া কোরআনে করিম এমন চিকিৎসা ডাক্তার যেখানে ফেল করবে সেখানে কোরআন অবশিষ্ট থাকবে আবার কোরআন দ্বারাই চিকিৎসার বিষয় বলে প্রমাণিত রয়েছে চিকিৎসা করবেন আপনারা কিন্তু এত যেখানে আপনি পাচ্ছেন না কিছু বা পাচ্ছেন সেখানে আপনি কি করবেন যেখানে ডাক্তারের কোন অবকাশও নেই সেখানে আপনি কি করবেন সাপের বিষের ঝাড়া তো ছিলই না মানে ওষুধ তো ছিলই না এক সময় শুধু সেরেকের উপরে সেরেকের উপরে সেরেকের উপরে চলত সেরেক করলে সেটা কাজে লাগবে এটা আমার বাস্তবতা হু কাফের জাদু করলে খাটবে কিন্তু যে করবে সে কাফের হবে জাদু খাটবে না এমন কোন কথা না অনেকে জাদুকে অস্বীকার করেন এটা ঠিক নয় অনেকে জিন নাই এটা কুফুরি কথাবার্তা জিন আছে কোরআন দ্বারা প্রমাণিত আপনি অস্বীকার করবেন কেন কোরআনে তাসির এমন নবী সাল্লাল্লাহু হাদিস নবী সাল্লাম কেমন যেন উদাস উদাস হয়ে গেলেন কিছু মনে থাকতে চায় না কেমন যেন ভুলে ভুলে যাচ্ছেন শুয়ে আছেন এমন সময় একজন লোক পায়ের কাছে একজন মাথার কাছে এসে বসল যে কি হয়েছে যে হয়েছে তো চিরুনি দিয়ে চিরুনির দাঁত দিয়ে এখানে একটা কাজ করা হয়েছে মোস্তলা মশাতা তাহলে কি করতে হবে তো দোয়া কালাম সব তারা শিখে গেলেন নবী সাল্লাম আলিয়া সাল্লাম তারপরে উঠে একটা কূপের কাছে গেলেন ইহুদি মহিলা নবী সাল্লাম জাদু করেছিল নবী সাল্লাহ আলী সাল্লাহামকে জাদু করেছিল একটা কূপের মধ্যে এই শিরুনির দাঁত তারপরে মাথার চুল দিয়ে গিড়ু দিয়ে তারপরে খেজুরের যে বাধাটা বের হয় ওইটার ভিতরে কাঁধের ভিতরে দিয়ে কূপের মধ্যে ফেলে দিয়েছিল এমন কঠিন জাদু ছিল যে কূপের পানি পর্যন্ত রং বদলে গিয়েছিল সেখান থেকে সেটা উঠানো হল নবী সাল্লাহ আলাইসাল্লাম কুল ফালাক মিন খালাক তেলাওয়াত করছিলেন একটা একটা করে চুলের গিড়ো খুলে যাচ্ছিল নবী আলাইসাল্লাম সুস্থ হয়ে পড়লেন আপনি পড়বেন ইমান যে দুর্বল বিশ্বাসের যে তুড়ি আছে কমতি আছে আস্থা রাখবেন কোরআনে কারিমের উপরে ইনশাআল্লাহ কাজ হবে নবী সাল্লাহ আলাইসাল্লাম আবু হরাই রাজি আল্লাহ তাহলে আনহুকে নিয়োগ দিলেন রমাদান ইজ এ জাকাত অর্থাৎ জাকাতুল ফেতরের এমনি হাজার ব্যাখ্যা করেছেন জাকাতুল ফেতর জাকাত এটা তারা প্রমাণ করেছেন যে গুডাউনের মধ্যে মাল ভরে আছে আবু হরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেই জাকাতের মাল পাহারা দেওয়ার জন্য নিয়োগ করলেন রাত্রে এসে একজন চুরি করে নিচ্ছে আবু হরাইরা রাদিয়াল্লাহু তাহলে আনহু তাকে ধরে ফেললেন সহিহ বুখারে হাদিস এটা নবী সাল্লাহ আলাইহি সাল্লামের কাছে তোমাকে নিয়ে যাব লোকটা কেঁদে কেটে অস্থির যার যার হয়ে যাচ্ছে না আমি খুবই দরিদ্র মানুষ আমার বাল বাচ্চা স্ত্রী পরিজন রয়েছে তারা ক্ষুধার্ত তুমি মাল না নিতে দাও কিন্তু আমাকে ছেড়ে দাও ওরা কি খাবে কালকে আমি যদি উপার্জন না করি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আইন আনহু বলেন আমার দয়া হলো আমি ছেড়ে দিলাম কিন্তু নবী সাল্লাহ আলাইহি সাল্লাম মার্ক করেছেন দূর থেকে সকালে জিজ্ঞাসা করছেন মা খাবর আসির কালবারে হা আবু না সকালের সেই রাত্রের সেই বন্দির কি অবস্থা কি করেছো যাকে তুমি ধরেছিলে আল্লাহ নবী আমার গায়েব জানেন এটা নয় নবী সাল্লাল্লাহু তখন তো বাইতুল মাল মসজিদে যে গুডাউন যেটা মসজিদেই নবী সাল্লাল্লাহু দাঁড়িয়ে দেয় তো রাত্রে হাজতি পড়তেন দেখেছেন আবু হুরায়রা কি করেছে না খবর আসি রেখাল বারে গত রাত্রে সেই বন্দির কি খবর আবু হরাইরা রাজি আল্লাহ আনহু বললেন যে খুব কান্নাকাটি করছিল খুবই দরিদ্র মানুষ তার বাল বাচ্চা আছে উপোস হয়ে মরবে কাজে আমি ছেড়ে দিয়েছি আচ্ছা ঠিক আছে পরের দিন একই কাহিনী একইভাবে ছেড়ে দিয়েছেন আল্লাহ নবীকে একই জবাব দিয়েছেন তৃতীয় দিন আবু হরাইরা রাজি আল্লাহ তালন চিন্তা করলেন দুই দিন নবীর কাছে আমি ধরা খেয়ে গেলাম আমি তো আমানতের খেয়ানতের দায়ী পড়ি কিনা চোর বারবার ছেড়ে দিচ্ছি আজকার ছেড়ে দেব না বলে আজকার আমি তোমাকে ছেড়ে দিতে পারবো না কেন দুই দিন আমি তোমাকে ছেড়ে দিয়েছি আমি একটা বিশ্বাসঘাতকতার মধ্যে পড়ে যাচ্ছি আমারও তো একটা দায়িত্ব আছে আজকে আমি তোমাকে নবীর কাছে নিয়েই যাব দেখো আজকে তোমাকে একটা জিনিস শিখিয়ে দিই এমন একটা আয়াত তোমাকে শিখাবো যে সেটা যদি পড়ো তাহলে তুমি তোমার তোমার জন্য ফেরস্তা নিয়োজিত হবে কোন বিপদ আপদে পড়বে না এবং সেই রাত্রির জন্য শয়তান তোমাকে আসর করতে পারবে না সেটা কি আয়াতুল কুরসি আল্লাহ ইলাহা ইল্লাহুল পড়ে যদি রাত্রে সব পুরা রাত্র তুমি নিরাপদ মাহফুজ সকল কিছু থেকে মাহফুজ এবং শয়তানের উৎপাত থেকে সম্পূর্ণভাবে নিরাপদ থাকবে আবু আনহু বললেন যে এখন কি করি ছেড়ে দিলেন সকালে নবী সাল্লাহ আলিয়াল্লাম জিজ্ঞাসা করছেন মা খাবার আসির কালবারে আ রাত্রে তোমার ওই বন্দির কি খবর ইয়ারাসুল্লাহ আজকে তো নতুন কাজ ঘটেছে ও যে বলে গেল রাত্রে শোবার সময় যদি কেউ আয়াতুল কুরসি পড়ে হয় তাহলে শয়তান তাকে কোনো ক্ষতি করবে না কোনো অস্ত্র দেবে না স্পর্শ করবে না এবং সে নিরাপদ থাকবে আল্লাহ নই বললেন ওয়াকাদ সাদাকা ওয়া হুয়া কাযুব এই জায়গায় সে সত্য কথা বলেছে যদিও সে অধিক মিথ্যাবাদী সর্বত্র সে মিথ্যা কথা বলে কিন্তু এখানে সে সত্য কথাটাই বলেছে সাহেব বুখারির হাদিস আমরা খুব চঞ্চল হয়ে পড়ি আমরা খুব অস্থির হয়ে পড়ি কোরআনে করিম আমরা তেলাওয়াত করি না আমরা পড়ি না আসমান থেকে ফেরে নাজিল হয় কোরআনে করিম যদি শুদ্ধভাবে সুন্দরভাবে আন্তরিকতার সাথে কেউ তেলাওয়াত করেন নবী সাল্লাহ আলী সাল্লাতামের চোখ দেও দর দর করে অন্যের কোরআন তালাওয়াতে পানি পড়ে এমনি মাসুদ রাজি আল্লাহ তাহলে আনহুকে নবী সাল্লাহ আলী সাল্লাতাম বললেন এটাও সহিউল বুখারির হাদিস কেতাব তফসির সুরা নিসার তফসির করতে গিয়ে ইমাম বুখারি উল্লেখ করেছেন আবু হরাইরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবনে মাসউদ রাদিয়াল্লাহু এবনে মাসুদ তুমি কোরআন তেলাওয়াত করো এবনে মাসুদ বললেন যে আপনার সামনে আমি কোরআন তালাওয়াত করব ওকাদ উনজিল আলাইক আপনার কাছে কোরআন অবতীর্ণ হয়েছে আর আপনার সামনে আমি কোরআন তালাওয়াত করব হ্যাঁ আনা ওহেব আনা আসমা গাইরি আমি পছন্দ করি যে অন্যের কাছ থেকে আমি শুনবো কোরআন নবী তিনি অন্যের মুখে কোরআন তালাওয়াত শোনা পছন্দ করেন আর আমরা কারি হলে দূর কি শুনবো আমি কি কম তেলাওয়াত করতে জানি হাফেজ হলে তো কথাই নেই না অন্যের তেলাওয়াত শুনব বোঝার চেষ্টা করব কানের নিজে পড়া আর কানে শোনা দুটোর মধ্যে পার্থক্য আছে আসমান জমিন নিজে পড়লে নিজের মধ্যে তা তাহাসির অতটা হবে না কিন্তু অন্যের সুন্দর তেলাওয়াত শুদ্ধ তেলাওয়াত যদি আমি শুনি তাহলে আমার মধ্যে তাহাসির হতে পারে নবী সাল্লাহ আলি সাল্লামের সামনে আবু হরাই রাজিয়াল্লাহ আবনে মাসুদ রাজিয়াল্লাহ আনহু প্রত্যেক উম্মতের জন্য একজন করে সাক্ষী যেদিন উপস্থিত করা হবে হে নবী মোহাম্মদ সকল উম্মতের উপরে আপনাকে সাক্ষী হিসেবে উপস্থিত করা হবে প্রত্যেক নবীর সাক্ষী ও তার উম্মতের নবীরা আর সকল নবীর সপক সকল উম্মতের সাক্ষী কে নবী মোহাম্মদ সাল্লাম কেইফা সেদিন কেমন হবে কোরআনে বহু জায়গায় কাইফা দেয় প্রশ্ন হয়েছে কোরআনে বহু জায়গায় ইয়াস আলু নাকা দেয়া প্রশ্ন হয়েছে ওটা আলাদা আরেকটি বক্তব্যের বিষয় তোমাকে প্রশ্ন করা হয় এই প্রসঙ্গে তার জব এই প্রশ্ন করা হয় এই প্রসঙ্গে তার জব এই ইয়াস তাপ্তুনাকা ফতোয়া জিজ্ঞাসা করা হয় কুলিল্লাহ ইফতিকুম আল্লাহ নিজেই ফতোয়া দেন আল্লাহ নিজেই মুফতি এই নিয়ে ইয়াস নাকা প্রশ্ন উত্তরের উপর আরেকটা পূর্ণাঙ্গ বক্তব্য হতে পারে কোরআনে কেরিমের সেদিন কেমন হবে কোরআনে বহু জায়গায় এসেছে সেদিন কেমন হবে সেদিন কেমন হবে কেয়ামতের মাঠে কেমন হবে যেদিন সকল উম্মতকে উপস্থিত করা হবে তাদের নবীদেরকে তাদের উপর সাক্ষ্য করা হবে আর হে নবী সকল উম্মত সকল নবীদের উপরে তোমাকে সাক্ষী করা হবে সেদিন কেমন হবে এই জায়গায় পৌঁছার সাথে সাথে নবী সাল্লাহ আলী ইসলাতামের দু চোখ দিয়ে দরদর করে পানি পড়া শুরু হয়ে গেল বললেন যে এখন তুমি থামো এখন তুমি থামো وخلق الحسنى নবীর উপরে ভয় তাসির হয় হজাইফা মাউলা সালেম আয়েশা তিনি তেলাওয়াত করছিলেন আয়েশা রাজিল্লাহ তালা আনহার এসার সময় বাড়িতে আসতে দেরি হয়ে গেল নবী সাল্লাহ ইসলাম জিজ্ঞাসা করে কোথায় ছিলেন বলছে যে এমন তেলাওয়াত শুনতেছিলাম দূরে দাঁড়িয়ে যে অন্তরের মধ্যে এমন তাসির করতেছিল যে আমি সরতে পারছিলাম না এমন চমৎকার তেলাওয়াত করছে হাক্কা তেলাওয়াতি নবী সাল্লাহ আলাইসাল্লাম বললেন সে কে বললেন আয়েশা রদিয়াল্লাহ তাআলা আনহা বললেন যে দেখুন ওই মসজিদে বসে তেলাওয়াত করছে একজন নবী সাল্লাহ আলাইসাল্লাম তন্ময় হয়ে কতক্ষণ তেলাওয়াত শুনলেন এই সাহাবের নাম হল হোদাইফা মাওলাবানী সালেম আল্লাহ নবী সস্ত্রিক কোরআন দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছেন আবু মুসা শারিক আল্লাহ নবী বলছেন হে আবু সাইদ তোমাকে আল্লাহ পাক দাউদ আলাইহিসসালামের কণ্ঠ দিয়েছেন তোমার কোরআনের তেলাওয়াত শুনলে আমি ঠিক থাকতে পারি না কোরআন তেলাওয়াত তাই বলে হাদিসে নিষেধ আছে গায়কের মতো করে তেলাওয়াত করা ঠাকুরদের মতো করে মুখ বিকৃতি করে হয়ে বলা ইঞ্জিল তৌরাত আলাদের মতো ওই সুরে তেলাওয়াত করা কবিতার মতো করে পাঠ করা গায়কের সুরে সারে গামা পাধার মতো ওই সুরে মিলে মিলে তেলাওয়াত করা এগুলা সব বেদাত কোরআনের নিজস্ব ঢং আছে দৈনিক সকালে উঠে আপনাদের বাচ্চাদেরকে পাঠিয়ে দিচ্ছেন যেহেতু অভিজাত হয়েছেন আল্লাহ কিছু টাকা পয়সা দিয়েছে সামাজিক মর্যাদা রয়েছে সুতরাং আপনার ছেলে মেয়েরা যদি স্বরলিপি না জানে সার গাম করতে না পারে সারে গামা পাঠা না বুঝে সমাজে টিকবে কি করে সকালে উঠে যখন আপনার আন আল ফাজর সকালে কোরআন তেলাওয়াত করার কথা আছে কোরআন আল ফজর অর্থ ফজরের সালাতও বলেছেন কেউ কেউ কিন্তু সুস্পষ্ট কোরআন যখন আছে সে তফসিরে নেওয়া যেতে পারে তফসিরের উপর আলাদা আলোচনার বিষয় থেকে গেল কিভাবে তফসির করতে হবে কোরআনে ভোরে কোরআন তেলাওয়াত করতে বলা হয়েছে ইন্না কোরআন আল ফজরে কান আমার সৌদা কেয়ামতের দিন কোরআন তালা সাক্ষী হয়ে থাকবে আপনার জন্য আর আপনার সাক্ষী কি হচ্ছে সারে গামা পাধা করতেছেন সকালে বসে বসে সে আ যদি কোনো স্বাভাবিক মানুষ শুনে তাহলে কুকুরের সাথে সুরের সাথে খারাপ আওয়াজ শোনা যায় একটু শক্ত শোনা গেল কথাটা কিন্তু ওই আজ দূর থেকেও শুনেছে জীবনে আ শোনা নাই তার কানে কেমন লাগবে আপনার সকালে উঠে প্রত্যুষে বাচ্চা ছেলে মেয়ে আপনার নিজের স্ত্রী পুত্র নিয়ে কোরআন তেলাওয়াত কোরআনের মাখরাজ কোরআনের সুর কোরআনের এদগাম কোরআনের এখফা কোরআনের কন্যা কোরআনের মদ কোরআনের যে তেলাওয়াতের যে স্টাইল সেগুলা তো প্রতিদিন রপ্ত করার দরকার ছিল কারণ কোরআন তো পুরাতন হয় না কোরআন তো চির নতুন যত পড়বেন তত শিখবেন বাদ দিবেন ভুলে যাবেন এটা সহি হাদিসের কথা বোখারি মুসলিমের হাদিস এটা হলো এই পথে ঘোড়া উটের মতো বেঁধে রাখবেন থাকবে আর ছেড়ে দিবেন ছুটে যাবে কোরআনকে আপনি যতটা অবহেলা করবেন কোরআন আপনার সাথে তার সাথে বেশি অবহেলা করবে ছুটে যাবে এটাকে বেঁধে রাখতে হবে সবসময় পড়তে হবে যে কোরআন সবসময় তেলাওয়াত করে তার তেলাওয়াতের স্টাইল আর যত বড় আলেমই হোক সে যদি কোরআন তেলাওয়াত না করে তার স্টাইল এক নামকে জড়তে এসে যায় আমি নিজেই জানি এক আত্মার যদি কোরআন ঠিক মতো না তেলাওয়াত করি দেখি যে কোরআন আমার সাথে বিট্রে করছে ওকে ঠিক মতো আসতে না জড়িয়ে জড়িয়ে যাচ্ছে নবী সাল্লাম সালাত আদায় করছেন কোরআন জড়িয়ে যায় পিছনে জিজ্ঞাসা করলেন তোমাদের কেউ হয়তো বা ঠিক মতো উজু করি ইমাম ইবনে কাসির বলেছেন যে এর মধ্যে একটা গরিব আছে আজীব বিষয় আছে মুক্তাদি ঠিক মতো উজু করে নাই আল্লাহ নবীর থেলাওয়াত জড়িয়ে যাচ্ছে কোরআনের তাসির একজনের সাথে একজন এইরকম কোরআনে করিম আল্লাহর কালাম তেলাওয়াত করবেন হকাত তেলাওয়া করবেন আল্লাহ নবীর দিন গদ্দান কামা উনসেন যেভাবে অবতীর্ণ হয়েছে সেভাবে তেলাওয়াত করবে বাচ্চাদেরকে শিখাবে সোয়াব হবে বরকত হবে পারিবারিক শৃঙ্খলা থাকবে অধিকাংশ পরিবারের শৃঙ্খলা নেই বই কথা শুনে না বাচ্চারা কথা শুনে না বাবা একদিকে মা একদিকে ভাই একদিকে কেউ কারো কথা শোনে না সকালে যদি হা দেয়া শুরু করি সার গাম দেয়া তো বাচ্চা কাচ্চা কথা শুনবে কোথা থেকে সকালে উঠে যদি আমার ওখানে টিভির কার্টুন চলতে থাকে বাচ্চা কাছে ওগুলো দেখতে থাকে বাচ্চা কাছে কথা শুনবে কি করে সকালে উঠুন ফজরের সালাত আদায় করুন সবাইকে নিয়ে কোরআন তেলাওয়াতে বসে যান সুন্দর করে কোরআন তেলাওয়াত করুন সময় পেলে একটু তাফসিরের ব্যবস্থা করুন তাফসিরের কিতাবগুলো আপনারা কিনে নিন তারপরে দেখবেন যে পরিবার নিয়ে আপনাকে খুব একটা ভাবতে হবে না শৃঙ্খলা এমনই এসে গেছে পারিবারিক বিশৃঙ্খলা রাষ্ট্রীয় বিশৃঙ্খলার সাথে বড় মারাত্মক পারিবারিক বিশৃঙ্খলা একটা রাষ্ট্রীয় বিশৃঙ্খলার সাথে বড়ই মারাত্মক কাজেই আনেক ঋণ আল্লাহর পক্ষ থেকে রহমত আল্লাহর পক্ষ থেকে নেহমত আল্লাহর পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে রোগ মুক্তির বিষয়ে বলি এর মধ্যে রয়েছে সবাই আমরা কোরআন তেলাওত করব কিভাবে করবেন সে নিয়ে পরবর্তী আলোচনা হবে ইনশাআল্লাহ আরেকটি বিষয় যেটা বলার বিষয় না তারপরে একটু সারা না দিলে বিবেকে বাঁচছে আমাদের ছোট ভাই শেখ মুজাফর বিন মোহসেন বন্দী রয়েছেন আমাদের ধারণা এবং বিশ্বাস এ জাতীয় বেআইনি কর্মকাণ্ডের তার কোনো দূরবর্তী সম্পর্ক থাকতে পারে না আমাদের একটা সুস্পষ্ট বিশ্বাস আমাদের যতটুকু আমরা তাকে চিনি একজন উদীয়মান আলেম আরো লেখাপড়া করছে যথেষ্ট যথেষ্ট সে অবদান রাখবে যদি বেঁচে থাকে আল্লাহ হায়াত সালামতে বেঁচে রাখেন আমাদের আশা বড় আলেম নাই দেশে তার মধ্যে একটা সম্ভাবনা রয়েছে আলেম হওয়ার কাজেই তিনি আমাদের ধারণা এবং বিশ্বাস অনুযায়ী সরকার তার কাজ করবেন তাকে তদন্ত করতে হবে যেহেতু কথা উঠেছে তা নিয়ে আমি দ্বিমত পোষণ করছি না আমাকেও তদন্ত করতে পারেন আমরা ওপেন কিন্তু সময়টা বেশি নিয়ে ফেলেছেন আমাদের দৃষ্টিকোণ থেকে আইন কানুন আমরা যতটুকু জানি তাতে বেশি হয়ে গেছে সম্মানজনকভাবে জিজ্ঞাসা যথেষ্ট ছিল টাইমটা বেশি নিয়ে ফেলেছেন শুধু তিন কোটি আহলেদিস নয় সারা বিশ্বের কোটি কোটি মানুষ আহত হয়েছে ক্ষতবিক্ষত হয়েছে কাজে আমার মনে হয় আপনাদের তদন্ত কার্য ইতিমধ্যেই শেষ হয়েছে কিচ্ছু পাওয়া যাওয়ার কথা না এখন তাকে আশা করে আপনার ছেড়ে দেবেন আইনের মধ্যে থেকে আমাকে কথা বলতে হয় আইনের মধ্য থেকে আমি কথা বলছি তদন্ত দাবি আর যারা এই সকল দাবি তোলেন কোনো কিছু ঘটলে অমকে করছে তমক করছে ইসলাম এটা অ্যালাউ করে না আমি মুসলিউদ্দিনের সাথে একজনের শত্রুতা আছে আমার উপর আসলো আর আমি বলবো ওই আমাকে এই কুকামটা করেছে এটা মারাত্মক মিথ্যাচারের ইসলামের অ্যালাউই করে না যত বড় টুপি থাক যত বড় দায়ী থাক যত বড় পাগড়ি থাক মিথ্যা সুযোগ আমি নিতে যাব কেন আমার সাথে তার একাডেমিক কিছু বিরোধ আছে আমার সাথে তার আকিদাগত দ্বন্দ্ব আছে থাকতেই পারে আকিদার দ্বন্দ্ব আকিদা একাডেমিক হয় সেটা নিরসন হবে আর কিছু ঘটে গেলে যেহেতু উনি একদিন একটা কথা বলেছিলেন সূত্রাঙ্গের সম্ভাবনা আছে সূত্রাং তাকে ধরুন তাকে জেলে ঢোকান এইভাবে একটা রাষ্ট্র চলতে পারে না আর এই মিথ্যাচারের উপর কোনো আলেম আমার জীবন চলতে পারে না সত্যনিষ্ঠা এটাও একটা বিষয় আমরা দোয়া করব আল্লাহ পাক তার বন্দী জীবনের প্রতিটা মুহূর্তে যেন তার আমল নামায় সব হিসাবে লিখে দেন আল্লাহ তুমি তার দ্রুত মুক্তির ব্যবস্থা করে দাও সরকারের মনটাও গালিয়ে দাও ইমাম আহমদুল হাম্বাল ইমা আবনু তাইমার প্রতি যেরকম সরকারের মন গলে গিয়েছিল শেখ মুজাফর মোহসেনের ব্যাপারে যেন তাদের মন গলে যায় আর যারা তার দায়িত্বে আছেন তদ্বির যেন যথাযথভাবে হয় এভাবে অনুরোধ থাকলো এবার আল্লাহ মনসুর মান্না সরাদিন মোহাম্মদ সাল্লাহ আলাইসালাম ওয়াজ আল্লাহ মিনহুম واخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم اللهم دمر ديارهم اللهم شطر شملهم عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحش والمنكر والبغي يعظكم لعلكم تذكرون ولذكر الله تعالى عالى وعز وأجل وأتم وأهم وأكبر